আমরা ঘরর তাইন লাগাইন খালি বাইন উল্টা পাল্টা বিসার খরি ফকেট ভরতা সাইন উল্টা পাল্টা বিসার খরি ফকেট ভরতা সাইন আমরা ঘরর তাইন লাগাইন খালি বাইন উল্টা পাল্টা বিসার খরি ফকেট ভরতা সাইন উল্টা পাল্টা বিসার খরি ফকেট ভরতা সাইন অনর কথা হন লাগান খরন খানা খানি আসার বিসার লম্বা করতে লাগেন কানা টানি অনর কথা হন লাগেন করুন খানা খানি আসার বিসার লম্বা করতে লাগেন কানা টানি টাউট বটপট দালাল লইয়া ঘুরুন খালি তাইন টাউট বটপট দালাল লইয়া ঘুরুন খালি তাইন উল্টা পাল্টা भी सर खोरी फोकट भरता साइन उल्टा पलटा भी सर खोरी फोकट भरता साइन আমরা ঘর তাইন লাগন খালি বাইন উল্টা পাল্টা বিসার খরি পকেট ভরতা সাইন উল্টা পাল্টা বিসার খরি পকেট ভরতা সাইন মুখে মাতন মিঠা কথা অন্তরে তানজালা সামনে ঢালন তেলর ডেরাম হলে ডাকন হালা মুখে মাতুন মিঠা কথা অন্তরে তানজালা সামনে ঢাল তেল ডেরাম হলে ডাকইন হালা এন্ড দিয়া তান্ডে লাগাইতে খা খুজন তাইন اندیا تند لگائی تے خاکو زنتائن الٹا ولٹا بی سر خوری فوکٹ بھرتا سائن الٹا ولٹا بی سر خوری فوکٹ بھرتا سائن امر گھور رتائن لگن خالی بائن الٹا ولٹا بی سر خوری فوکٹ بھرتا سائن الٹا ولٹا بی سر خوری فوکٹ بھرتا سائن انا موتی تے خالو یا خورن تل بہانہ গোদা গরম দেখলে দেখুন বাবা সাসা নানা আনা মতি টেখা লইয়া টাল বাহানা গোদা গরম দেখলে দেখুন বাবা সাসা নানা আটর বিলাই হসর বান্দর বাই হবে সাইন আটর বিলাই হসর বান্দর বাই হবে সাইন उल्टा फलटा भी सरखोरी पॉकेट भरता साइन उल्टा फलटा भी सरखोरी पॉकेट भरता साइन अमरा घोर ताइन लगन खाली बाइन उल्टा फलटा भी सरखोरी पॉकेट भरता साइन उल्टा फलटा भी सरखोरी पॉकेट भरता साइन আন্দোলনের সময় থাকুন ভাগি ভাগি দূরে নেতা নেত্রী দেখলে গিয়া ধাক্কা মারণ দূরে আন্দোলনের সময় থাকুন ভাগি ভাগি দূরে নেতা নেত্রী দেখলে গিয়া ধাক্কা মারুন জোরে তারার লগে ফটো তুলি নেতা ওইতা সাইন তারার লগে ফটো তুলি নেতা ওইতা সাইন উল্টা পাল্টা বিসার হরি পকেট ভরতা সাইন উল্টা পাল্টা বিসার হরি পকেট ভরতা সাইন আমরা ঘর তাইন লাগেন খালি বাইন উল্টা পাল্টা বিসার হরি পকেট ভরতা সাইন উল্টা পাল্টা বিচার খরি পকেট ভর্তা সাইন আমরা ঘরের তাইন লাগেন খালি বাইন উল্টা পাল্টা বিচার খরি পকেট ভর্তা সাইন উল্টা পাল্টা বিচার খরি পকেট ভর্তা সাইন উল্টা পাল্টা বিচার খরি পকেট ভর্তা সাইন উল্টা পাল্টা বিচার খরি পকেট ভর্তা সাইন